মায়ানমারে নির্যাতিত হাইরে কত মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নজোয়ান বসে কেন রে নজোয়ান মায়ানমারে নির্যাতিত হাইরে মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো ওরে নৌজোয়ান বসে কেন ওরে নৌজোয়ান মুসলমানের ইমান ইজ্জত মুসলমানের ইমান ইজ্জত রক্ষা করতে হওয়া গোয়ান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মায়ানমারে নির্যাতিত হাইরে মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান বৃদ্ধ শিশু যুবক তরুণ কেউ পায় না রে ছাড় চলো যাই সব মায়ান মারে ভাঙতে তাদের ঘাড় বৃদ্ধ শিশু যুবক ভাঙতে তাদের ঘাড় দিনের তোরে মরতে রাজি দিনের তোরে মরতে রাজি চলো সবাই দেই প্রমাণ গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মায়ানমারে নির্যাতিত হাই রে মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মসজিদে মরছে নামাজ রত মুসল্লি পবিত্র ঘর রক্তে রঙিন কে কোথায় রইলি মসজিদে মরছে নামাজ রত মুসল্লি পবিত্র ঘর রক্তে রঙিন কে কোথায় রইলি বিদায় না তোর মায়ের থেকে বিদায় না তোর মায়ের থেকে যাব জিহাদের ময়দান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মায়ানমারে নির্যাতিত হাই রে কত মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান নির্যাতনের চিত্র দেখলে ফেটে যায় অন্তর দ্বিতীয়বার ওই চিত্র দেখতে সাহস হয় না মোর নির্যাতনের চিত্র দেখলে ফেটে যায় অন্তর পর দ্বিতীয়বার ওই চিত্র দেখতে সাহস হয় না মোর মাথায় বেঁধে সাদা কাফন মাথায় বেঁধে সাদা কাফন বীরের আওয়াজ উঠান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মায়ানমারে নির্যাতিত হায় মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নজোয়ান বসে কেন রে নজোয়ান কত মৃত দেহ দেখলাম কাপড় গায়ে নাই কাপড় তো ভাই দূরের কথা চামড়া দেছিলাই কত মৃত দেহ দেখলাম কাপড় গায়ে নাই কাপড় তো ভাই দূরের কথা চামড়া দেছিলাই অপেক্ষা কর নর পশুর দল অপেক্ষা কর নর পশুর দল আসছে তেড়ে মুসলমান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মায়ানমারে নির্যাতিত হায় রে মুসলমান হাইরে কত মুসলমান গর্জে উঠো রে নজুয়ান বসে কেন রে নজুয়ান আল্লামা আহমদ শফি করলে আহ্বান ময়দানকে নামতে রাজি একটু হাত উঠান আল্লামা আহমদ শফি করলে আহ্বান ময়দানে কে নামতে রাজি একটু হাত উঠান আমরা আকাবিরদের ঘোষণাটার আকাবিরদের ঘোষণাটার অপেক্ষায় অপেক্ষমান গর্জে উঠো ওরে নজোয়ান বসে কেন ওরে নজোয়ান মায়ানমারে নির্যাতিত হাইরে মুসলমান হায়রে কত মুসলমান গর্জে উঠো রে নৌজোয়ান বসে কেন রে নৌজোয়ান মুসলমানের ইমান ইজ্জত মুসলমানের ইমান ইজ্জত রক্ষা করতে হো আগুয়ান গর্জে উঠো রে নজোয়ান বসে কেন রে নজোয়ান গর্জে উঠো রে নজোয়ান বসে কেন রে নজোয়ান